الخنزير ودمه رواه مسلم ঢাকার প্রাণকেন্দ্রে মোহাম্মদপুরস্থ আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ আমি আপনাদের সামনে আজকের খতবা উপলক্ষে যে আয়াতটি তেলাওয়াত করেছি বেশ কিছুদিন আগে এই মসজিদের মতো আল্লাহ জানাব নজরুল ইসলাম সাহেব আমাকে বলেছিলেন সুরা আল মা এদার এই নব্বই নম্বর আয়াতের উপর আলোচনা করার জন্য আয়াতের কতগুলো দিক আছে আমি সেদিন আয়াতের এক অংশ মদ এবং মাদক নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় অংশটি নিয়ে সেদিন আলোচনা করার সুযোগ পাইনি আজকে সেই বিশেষ দ্বিতীয় পার্টি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ যদিও আমরা তাফসির করি না তাফসির করতে পারি না ডক্টর মুজাফর বিন মোহসেন গত দুই খোদবাই বা একাধিক খোদবাই তা নিয়ে আলোচনা করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আদৌ কোন দর্শ দিতে পারবো না কোরআন কে সামনে নিয়ে তার কিছু অনুবাদ কিছু তাফসির পড়ে তা উপস্থাপন করতে পারবো না তা নয় কিন্তু কিন্তু তাফসির যাকে বলে একেবারে খুঁটিনাটি নিখুঁত যেটা আলোচনা আর মুফাসের নাম যার উপর প্রযোজ্য এটা আমাদের দেশে অসম্ভব ওই মানের কেউ নেই কাজেই তাফসির করবেন অমকে মুফাসের মুফাসের নামটা একেবারেই বিদ্যুট ব্যাপার বৈজ্ঞানিক আইনস্টাইন বৈজ্ঞানিক নিউটন এখন একজনের বিজ্ঞান পড়ান স্কুলে বা কলেজে তিনি যদি নিজের নামের সাথে বৈজ্ঞানিক লাগানো শুরু করেন ব্যাপারটা অশ্রাব্য ঠিক তেমনি কোরআন নিয়ে একটু কথাবার্তা আমরা বলি একটু আলোচনা করি একটু ভাব অনুবাদ করি দু চারটা তাফসির পরে একটু দর্শ উপস্থাপন করি এখন এতটুকু যোগ্যতা নিয়ে আমি যদি মুফাসের নাম লাগাই আবার মুফাসের পরিষদ গঠন করি মুফাসের পরিষদের নাম নিয়ে আবার বিরাট বিরাট সেমিনার করি এটা হাস্যকর ব্যাপার নিন্দনীয় কথাবার্তা দুটোর মধ্যে একটু ভারসাম্য আছে সেটা রক্ষা করে চলতে হবে আমরা কোরআন এ কারিমের সামান্য দর্শ পেশ করি মাত্র তাপস নিখুঁত তাপসির করার মতো যোগ্যতা আমাদের নেই কাজে আমি তাপসির করছি না তবে মুফাসসিরিনরা যে আলোচনা করেছেন সেই সকল আলোচনাকে সামনে নিয়ে কোরআনে কারিমের আয়াতকে কেন্দ্র করে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি একদল হয়তো বলবেন ডক্টর মুজাফর যেভাবে বললেন তাহলে কি আমরা কোরআনের অনুবাদই পড়ব না তাফসিরই পড়বো না কিছুই বলবো না কোরআন নিয়ে আরেকদল আবার কিছু কিছু পড়াশোনা করে আমরা বলবো আমরা মুফাসের দুটোর মধ্যে একটু সাম্যের বিষয় আছে ইনশা আল্লাহ কারোর মধ্যে ভুল বোঝাবোঝের কিছু নেই অনেকে ক্ষিপ্ত হয়েছেন বিরক্ত হয়েছিলেন আমি ডক্টর মুজাফরকে বলেও ছিলাম পরে ইনশা আল্লাহ গত জুমার শেষ মুহূর্তে সেটাকে চমৎকার একটা ফিনিশিং দিয়ে দিয়েছে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কাউকে আক্রমণ করা নয় দৃষ্টি আকর্ষণ করা সংশোধন হওয়া আলহামদুলিল্লাহ ওভাবে বিষয়টাকে নিতে হবে যেহেতু তাফসিরের সাথে সম্পৃক্ত আমার বক্তব্য আজকে কাজে সামান্য একটু ভূমিকা দিয়ে দেওয়ার কর্তব্য মনে করেছে আল্লাহ ওয়াহদাহ কোরআনে করিমে আর কোরআনে করিমের এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াহদাহ শরিক আলাহ যা বলেছেন তা হল আমানু হে তোমরা যারা ইমান এনেছ ইন্নামাল আল মাইসুর ইন্নার সাথে যখন মা লেগে যায় তখন তার অর্থ হল কনফাইন্ড টু সীমাবদ্ধ করে দেওয়া একান্তভাবে মুদ্রা কথা নির্দিষ্ট করে দেওয়া এটার অর্থ হয়ে যায় তখন শুধু ইন্না নিশ্চিত অর্থে আর ইন্নার সাথে যখন মা লেগে যায় তখন একাবারে সীমাবদ্ধ করে দেয় ইন্নামা একাবারে সীমাবদ্ধ করে দিয়ে বলছি একান্ত হয়ে বলছি আল্লাহ মাইসরা মদ এবং জুয়া একান্তভাবে সুনির্ধারিতভাবে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম আনসাব নিয়ে আসলাম নিয়ে এই মুহূর্তে আমি কথা বলছি না রিজিসুম মিন আমালি শয়তান অপবিত্র কাজ অপবিত্র বিষয় নাপাক বিষয় রিজিসুম মিন আমালি শয়তান শয়তানের কাজ সোজা করা ফাজেতা নেবু তোমরা এটাকে পরিহার করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা মুক্তি পেতে পারো শান্তি পেতে পারো নিরাপত্তা পেতে পারো এরপর রায় একটা উল্লেখ করে যাই যাতে বুঝতে সহজ হয় ইন্নামা ইউরিদু শেতন আবার ইন্নামা কিন্তু আগে একবার ইন্নামা গেছে আবার ইন্নামা ইন্নামা ইউরিদু শেতন আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদা একান্তভাবেই শয়তান চায় ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা তোমাদের মধ্যে দুশ্মনী শত্রুতা হিংসা এবং বিদ্বেষ প্রতিষ্ঠা করতে চায় ছড়িয়ে দিতে চায় বিস্তার করতে চায় শয়তান কিসের মধ্যে আইনুকা বাইনাকুমুল আদা অতল বাগদা ফিল খামরে অলমাইসের এখানে কিন্তু আনসাব এবং আজলাম নেই আজলাম জুয়ারে একটা অংশ সে নিয়ে আমি পরে কথা বলছি ফিলখামরে অলমাইসির মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে শায়তান তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা দুশ্মনী মারামারি কাটাকাটি লাগিয়ে দিতে চায় إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر সম্মানিত মুসলিয়ানগণ আসলে মদ এবং জুয়া আজকে আমি মদ নিয়ে কথা বলছি না শুধু জুয়া নিয়ে কথা বলবো জুয়া হলো একটা রোগ জুয়া হলো একটা মানসিকতা জুয়া হলো একটা সাইকোলজিক্যাল ডিজিজ এটা ধরে নিতে হবে মদ হলো পদ আর জুয়া হলো ভুয়া যার মধ্যে ভুয়া আছে যার মধ্যে ধোকা আছে যার মধ্যে প্রতারণা আছে যার মধ্যেই ফাঁকি ঝুঁকি আছে তার প্রত্যেকটাই জুয়া এভাবে ইমাম মালিক ব্যাখ্যা করেছেন এভাবেই খয়েজ মন্দান ব্যাখ্যা করেছেন এভাবেই আমাদের সালেফে সালেফে সালিন ব্যাখ্যা করেছেন জুয়া অর্থ শুধুমাত্র পয়সা দিয়ে খেললেন এটার নামই জুয়া তা নয় এটা জুয়ার একটা প্রকার এটা জুয়ার একটা সিমটম প্রকাশ পেয়েছে কিন্তু জুয়া হলো একটা মারাত্মক রোগ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মান লাইবা নার্দেশির যে ব্যক্তি নার্দেশির খেলল সব পাকাইয়া দাহু সে যেন তার হাতকে রঞ্জিত করল বেল্লাহমিল খিনজির ও দামিহি শুকরের গোস্ত দিয়ে এবং শুকুরের রক্ত দিয়ে অন্য হাদিস এসেছে এটা সাই মুসলিম অন্য হাদিস এসেছে মান লাইবা বিন যে ব্যক্তি নাদ্দেশির খেলল ফাকাদ আসা আল্লাহ রাসূলা সে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করল এবং আল্লাহ এবং রাসূলের সাথে সে বিরোধিতা করল বিদ্রোহ করল এর কতগুলো প্রকার আছে মদ এবং জুয়া যেভাবে সমাজে ছড়েছে যেভাবে ধরপাকড় হচ্ছে যেভাবে পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে এটা শুধুমাত্র কিছু এই কিছু প্রকাশ পেয়েছে মাত্র আমার তো মনে হয় না যে লক্ষ ভাগের এক ভাগও প্রকাশ পেয়েছে গত বছর দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে গেছে সভা করতে ছেলেপেলেরা বলল যে স্যার আমাদের এখানে আরেকটা সভা করতে হবে আপনার শুধুমাত্র মদ এবং জুয়ার উপরে আমি বললাম কেন তোমাদের একটা জুয়ার উপরে সভা করতে হবে কেন আমরা তো তোমাদেরকে ভালো ছেলে হিসেবে জানি স্যার বলবেন না সারা পৃথিবীতে যত জায়গায় ক্রিকেট হয় প্রতিটা ক্রিকেটকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে জুয়া খেলা হয় প্রতিটি গলিতে গলিতে গ্রামে গঞ্জে প্রতিটা জায়গায় জুয়া খেলা হয় ক্রিকেটকে কেন্দ্র করে আমি এর আগে জানতাম না বলে তাই নাকি যে হ্যাঁ তাই তাহলে আপনারা কয়টা ধরতে পারবেন কয়টা সংশোধন করতে পারবেন সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায়ে যদি একটা সমাজকে নিয়ে যাওয়া হয় মিথ্যায় ধোকায় প্রতারণায় আত্মপ্রশংসায় পরনিন্দায় মারামারিতে গুতাগুতিতে যদি একটা জঘন্যতম নিকৃষ্ট মানের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যদি কোনো দেশে সৃষ্টি করা হয় সেখানে আপনি ফেরেস্তা পাবেন কোথায় আমার সামনে মুক্তিযোদ্ধা কমান্ডার বসা বঙ্গবন্ধু স্বয়ং ভাষণ দিয়েছিলাম আমরা তখন ছোট মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি আমার ডাইনে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর শুধু চাটার দল বঙ্গবন্ধুর যুগে যদি এই অবস্থা হয় এখন কি খালি ফেরেস্তা নাকি এখন শুধু ফেরেস্তা পয়দা হয়েছে সমাজ সংশোধন করার জন্য জাতি সংশোধন করার জন্য ছাত্র সংশোধন করার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়েছে সংবিধানে তো লেখা আছে উনিশশো বাহাত্তর সালের সংবিধানে লেখা আছে the state shall adopt effective measures to prevent the prostitution and gambling পরিষ্কার ভাষায় বাহাত্তরের বাংলাদেশের সংবিধানে লেখা যে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে অ্যাডপ্ট ইফেক্টিভ কার্যকর শুধু যথাযথ নয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র জুয়া এবং ব্যবসা বৃত্তি গণিকা বৃত্তি বন্ধ করার জন্য জুয়া বন্ধ করার জন্য যে সাংবিধানিক ভাষাটা তার মধ্যেও জুয়া আছে আপনার হয়তো ওয়াক হবেন যে আপনি কি বলছেন আমি আগেই ভূমিকা দিয়েছি জুয়া শুধু পয়সা দিয়ে খেলার নামে জুয়া নয় কথার মায়ের পেছের মধ্যে জুয়া আছে রাষ্ট্র রাষ্ট্রের সংবিধান সাথে সাথে সংবিধান পাশ হবে বিল উত্থাপিত হবে পার্লামেন্টে সেখানে কণ্ঠ ভোটে পাশ হয়ে যাবে জুয়া বন্ধ হয়ে গেল মদ বন্ধ হয়ে গেল জুয়া যদি খেলে তাহলে এই শাস্তি হবে মদ যদি কেউ খায় এই শাস্তি হবে ঝুলন্ত রাখলেন কেন সেই উনিশশো থেকে নিয়ে আজকে অবধি পর্যন্ত সেই সংবিধানের বাক্য ঝুলন্তই আছে তার সারমর্ম স্পষ্ট রাষ্ট্র গ্রহণ করিবে কবে গ্রহণ করিবে কি গ্রহণ করবে আপনারা করলেন না কেন এখনো পর্যন্ত যে কজন জুয়াচোর ধরেছেন তাদের শাস্তির বিধান কি বলুন আইন কি তারা উল্টা হাইকোর্টে রিট করতে পারে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে যথাযথভাবে তদন্ত করে রায় দেয় রায় তাদের পক্ষে যাবে কেন আইনে সুস্পষ্ট কোন বিধানই নাই রাষ্ট্র গ্রহণ করিবে কি করিবে তা এখন কোনো বাস হয় নাই হয়তো আইন বিশেষজ্ঞরা বহু কথাই বলবেন বলতে পারেন বলুন কিন্তু আমাদের সামান্য যা দৃষ্টি সেখানে সংবিধানের এই ভাষার মধ্যে কেসিনে রয়ে গেছে না হলে কেসিনা এতদিন পর্যন্ত আসে না এখন খুবই আরামে তাদেরকে নেওয়া হয়েছে কোথায় হাসপাতালে নেওয়া হয়েছে কেন আইনগতভাবে কি করবে এনআরবি পারমিশন শুল্ক বিভাগ পারমিশন দিয়েছে সেখানে কি কি আছে স্লট মেশিন আছে আমি তো পরে পরে আমি বুঝি না ঠিক মতো স্লট মেশিন আছে মহাজন টেবিল আছে বহু জুয়ার আয়োজন আছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে কয়েক গুণ বেশি ট্যাক্স ধরা হয়েছে আমাদের এই কমলাপুর থেকে শুরু করে চিটাং এর যেখানে কাস্টম অফিসগুলো আছে তারা রীতিমতো ট্যাক্স নিয়েছে অবৈধ হলে আপনার ট্যাক্সগুলো নিলেন কেন আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেগুলোকে আনা হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় সেগুলোকে খেলা হয়েছে হ্যাঁ বড় জোর যা করতে পারবেন রাষ্ট্রের পারমিশন ছাড়া যদি জুয়া খেলে থাকে সেই হিসেবে অপরাধী সাব্যস্ত করতে পারবেন হয়তো কয়েক লাখ টাকা জরিমানা হবে কিংবা যদি তাদের পয়সা খাজনা ট্যাক্স যদি না দিয়ে থাকে বড় জোর এতটুকু করতে পারবেন যে ব্ল্যাক মানি হোয়াইট করার পদ্ধতি আছে এত হারে তোমরা পয়সা জমা দিয়ে দাও তোমাদের এই কালো মানি সাদা হয়ে যাবে তাছাড়া কি করতে পারবেন আইন তো কারণ আইন তো করেনি নেই আজকে বাহাত্তর সাল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আইন ঝুলন্ত যতটুকু আমি বুঝি পুলিশ ভাইরা অনেক কিছু বলেন যে বেআইনি এই সেই বলতেছেন শুনতেছি কিন্তু সংবিধানের পাতা খুলে দেখুন শেষ পর্যন্ত বিচার বিভাগ সংবিধান নিয়ে এই কথা বলবে আমি বলবো না তারা ন্যায় কাজ করেছে তা বলছি না আইন কারো ক্লিয়ার করতে হবে সম্মানিত উপস্থিতি আরব দেশে যে জুয়ার বিধানগুলো ছিল নীতিগুলা ছিল তারা জুয়ার উপরেই চলেছে তাদের রাষ্ট্রীয় আইনে জুয়া রাষ্ট্রীয় আইনে জুয়া কি হুকুম কি হবে বিধান কি হবে কাবার ঘরের মধ্যে জুয়ার অন্যটা বসা থাকত বিশেষ করে হবল যে মূর্তিটা ছিল হবলের মূর্তিটাই স্থাপিত ছিল এই জমজম কূপের উপরে সেখানে গিয়ে সন্তান কার কয়েকজনে দাবি করছে তাহলে কে নির্ধারণ করে দেবে যেতে হবে ওই জুয়ারুর কাছে কাবার ঘরের মধ্যে প্রধান জুয়ার নেতা বসে আছেন হগল মূর্তির কাছে সেই লিখবে কয়েকটা কাগজ লিখে দিবে তারপরে জুয়ার দান ঘুরাবে যার নামে উঠবে সন্তান তোমার নিয়ে যাও রাষ্ট্রীয় হুকুম বিধান যত ওই জুয়া চোররাই বিধান করত ছোটকালে শুনতাম চোরের বিচার ডাকাতে করে ডাকাতের বিচার খুনে খুনিতে করে যাবে কোন জায়গায় সম্মানিত উপস্থিতি ওই এক বিচারের অবস্থা বিচারও হতো জুয়ার উপর ভিত্তি করে সহজ না সোরাকা যাবে আল্লাহ নবীকে ধরতে হিজরতের দিকে যাচ্ছে সোরাকা গেল ওই জুয়াসুরের কাছে কাবার ঘরের মধ্যে আমরা জুয়াসুর বলি তখন জুয়াসুর না জুয়ারির হলো সবচেয়ে বড় বিচারক সবচেয়ে বড় নেতা তখন তার কাছে গেল কি করবো জুয়ার দান ঘুরে খালি বিরুদ্ধে ওঠে বিরুদ্ধে ওঠে কথা না মেনে শুরু করলো চলে গেল সোরাক আল্লাহ নবীকে ধরার জন্য সে কাহিনী বলছি না জমজমের পানি বন্ধ হয়ে গেল ওঠে না আব্দুল মুক্তালেব আল্লাহ নবীর দাদা তখন কাবার ঘরের মোতাল্লির দায়িত্ব পালন করেন মোতাল্লি মূলত আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করেন তিনি কাবার ঘরের পায়ে জমজমের পানি ওঠে না তিনি মান্যত করলেন হে আল্লাহ আমার তো পুত্র দশটা আছে তোমার কাছে আমি মান্যত করলাম জমজমের পানি যদি আবার প্রবাহিত হয় আমার দশ পুত্রের মধ্যে এক পুত্র তোমার পথে কোরবানি করব জমজম কূপের পানি ওঠা শুরু করে দিল এখন পুত্র তো দশটা কাকে কোরবানি করবে ওই ঠিক ওই জুয়ার জুয়ার নেতার কাছে যেতে হলো তাকে দেখো তো কোন পুত্রকে কোরবানি করতে হবে দশ পুত্রের নাম লেখল কাগজের মধ্যে আবদুল্লাহ আব্দুল মুক্তালেব আবুল হাব আব্বাস যত দশ পুত্রের নাম লেখে তারপরে জুয়ারুর কাছে দিল জুয়ারু কাটি ঘুরায় শুধু আবদুল্লাহর নাম উঠে দ্বিতীয়বার ঘুরায় ওই আবদুল্লাহ নামই তৃতীয়বার এই আবদুল্লাহ আল্লাহ নবীর বাবা তাকেই এখন কোরবানি করতে হবে রেডি মামার বংশ এসে বলছে যে ছেলে কি শুধু আপনার পুত্রের নাকি আমাদের মেয়ের পুত্র না আপনি একা ডিসিশন নিলে হবে আমরা আমাদের ভাগনাকে কোরবানি করতে দেব না আপনি তো আপনার নাতি কোরবানি করবেন নাকি আপনি তো আপনার পুত্র কোরবানি করবেন আমরা আমাদের ভাগ্নাকে জবাই করতে দিব না দুই বংশে লেগে গেল মহামারামারি তখন কি করতে হবে সিদ্ধান্ত হলো যাক পুত্র কোরবানি না দিয়ে এখন একশোটা উট জবাই করে দিতে একশোটা পুত্রের বদলে একশোটা উট জবাই করে দিল তখন থেকে ব্লাড মানে যেটা খুনের বদলে যে জরিমানা সেটা একশোটা উটের যে দাম বা একশোটা উট সেটাই ঠিক আছে সম্মানিত উপস্থিতি জুয়ার কতগুলা ধারা ছিল তখন একটার মধ্যে লেখা থাকতো কাঠি যেটা হল মাইসির মাইসির যেটা কোরআনে কারিম এসেছে জুয়ার সাথে এসেছে সুরা আল বাকারায় দুইশো উনিশ নম্বর যতটুকু আয়াত নম্বর আমার মনে পড়ছে ওই আয়াতে আল্লাহ শরিক আলাহ বলছেন হে নবী তোমাকে তারা জিজ্ঞাসা করে মদ প্রসঙ্গে এবং জুয়া প্রসঙ্গে কুলফি হিমা ইসমুন কবির তুমি বলে দাও এ দুটির মধ্যে বিরাট গুণা আছে মানুষের জন্য এর মধ্যে অনেক লাভও আছে ইসমুহমা একবার এবং এই দুটির যে গুণা সে গুণা লাভের চেতেও অনেক বেশি এখানে আবার একটা কথা বলে দিয়ে যাই অনেকেই আবার জুয়া খেলেন কোরআনের আয়াত নিয়ে কেসিনো খেলেন বলে যে ওয়া না আল্লাহ পাক স্বয়ং বলেছেন ফি মানাফি মানাফিউলিন্নাস এর মধ্যে মানুষের জন্য লাভ আছে সুতরাং জুয়া খেলা ও মত খাওয়া যায় আরেক দল কোরআনের আয়াত আরেক আয়াত নিয়ে জুয়া খেলে লা নামাজের ধারে কাছে যেও না ও আন্তুম সোকারা বাদ দেয় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে সালাতের কাছে আগে কিছু সম্পূর্ণ বাদ দিয়ে বলে সালাত করতে তো কোরআনই আল্লাপাক নিষেধ করেছেন লা তাকরাবু সালাতের ধারে কাছে যেও না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাংলা বিভাগের প্রফেসর সাহেব যেহেতু তিনি অমুসলিম তার নাম আমি উল্লেখ করছি না তার সম্মানার্থে তবে অনুরোধ করবো যে সংশোধন হয়ে যান তিনি বাংলা ভাষা ব্যাকরণের উপর বই লিখেছেন একটি দশম নবম দশম শ্রেণীর ওয়াজেদ আলী সাহেবের মানুষ মোহাম্মদ সেখান থেকে কোট করেছেন তার মধ্যে লেখা আছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের জীবনের উপরে সাতক্ষীরার ভদ্রলোক সমতা দিতে হবেন খুব আকিদা ভালো লেখাটার মধ্যে আল্লাহ নবীর জীবনের উপরে নামই মানুষ মোহাম্মদ সেটার মধ্যে তিনি লিখেছেন এভাবে যে নবী সাল্লাহ সাল্লাম অন্যদের সাথে সম্ভ্রান্ত লোকদের সাথে কথা বলছিলেন সংক্ষেপে আমি বলছি সেখানে একজন অন্ধ সাহাবি ছিলেন মাঝখানে তিনি কথা বলার কারণে আল্লাহ আল্লাহ আল্লাহ নবী একটু বিরক্ত হলেন তিনি অসহায় এবং দুঃখীদেরকে ভালোবাসতেন কথা সকলেরই জানা কথা সকলের জানা সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিতেন ইহা কেহ মনে করে নাই এই হল সংক্ষেপে ভাষা উনি পুরো এত বড় বই বাংলা ভাষার উপরে সেটা ক্লাস নাইন টেনের ছাত্র রাত দিন পরে তার মধ্যে অনেকগুলা প্রশ্ন সাজিয়েছেন তার মধ্যে একটা প্রশ্ন সাজিয়েছেন তিনি অন্ধকে ঘৃণা করিতেন যিনি ঘৃণা করতেন তিনি কে মোহাম্মদ উত্তর নিজেই লিখে দিয়েছেন মোহাম্মদ সাল্লাম বাংলা বিভাগের প্রফেসর পিএইচডি ডিগ্রি ধারে অমুসলিম ভদ্রলোক তিনি মাঝখান থেকে কথা নিয়ে আসলেন আগে বাদ দিয়ে পিছে বাদ দিয়ে যে যিনি অন্ধকে ঘৃণা করতেন তিনি অন্ধকে ঘৃণা করতেন এই তিনিকে অথচ আগে তিনি ঘৃণা করিতেন না সুতরাং এ কথা প্রযোজ্য নহে সব বাদ দিয়ে মাঝখানের এই কথাটুকু তিনি আসলেন তিনি আরেকটা জুয়া খেললেন ভাষার জুয়া খেললেন তো আপনাদের মতো ছাত্ররা আপনাদের মতো প্রফেসরদের যারা ছাত্র বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ান আপনারা ভাষা নিয়ে জুয়া খেলেন আপনারা বক্তব্য নিয়ে জুয়া খেলেন আপনারা কথা নিয়ে জুয়া খেলেন আগা পিসা বাদ দিয়ে আপনারা জুয়া খেলেন আপনাদের ছাত্ররা মৎখর হবে না জোচ্চর হবে না চরিত্রহীন হবে না নীতিহীন হবে না আদর্শহীন হবে না তো কি ভদ্রলোক হবে প্রশ্নই ওঠে না বহুত কৌশলে আপনারা বহু জায়গায় জুয়া খেলেন ক্যাসিনো খেলেন ক্যাসিনো শুধুমাত্র ওই পয়সার জুয়া নয় ক্যাসিনো হলো একটা মানসিকতা জুয়া হলো একটা মনের একটা অবস্থা যে অবস্থা মানুষের মধ্যে থাকলে সে প্রতারণা করতে পারে সে মিথ্যাচার করতে পারে সে ধোকা দিতে পারে হিপোক্রেসির আশ্রয় দিতে পারে সম্মানিত উপস্থিতি জুয়া কেন হারাম হলো নদ কেন হারাম আমি কোরআনের আয়াতের একটু তাপসের সংক্ষেপে আপনাদের সামনে মুফাসসিরিনগণ যা বলেছেন তা তুলে ধরার চেষ্টা করছি একটা একটার সাথে সংযুক্ত রয়েছে তারা তোমাকে জিজ্ঞাসা করে হে নবী মত প্রসঙ্গে এবং জুয়া প্রসঙ্গে তুমি বলে দাও এ দুটোর মধ্যে রয়েছে মহাগুণা ওয়া মানাফি'ুন লিন-নাস মানুষের জন্য এই দুটোতে আবার অনেক লাভ আছে লাভ কি লাভ হলো ব্যবসায়ী লাভ লাভ হলো অন্যায় ব্যবসার মধ্যে লাভ খুব বেশি মদের ব্যবসা এবং জুয়ার যে কারবার এর মধ্যে খুব সস্তা মনে আছে কেউ যদি বলে স্বাস্থ্যগত লাভ আমি বলবো ভুল তফসিল কেউ যদি বলে সামাজিক লাভ আমি বলবো ভুল তফসিল ব্যবসায়ী দিক থেকে প্রকাশ্যভাবে দৃশ্যমানভাবে অ্যাপারেন্টলি এর মধ্যে লাভ দেখা যায় বিষয়টা এই পর্যন্তই আগে পিছে বাদ দিয়ে যদি বলেন আল্লাহ বলেছেন জুয়ার মধ্যে মদের মধ্যে লাভ আছে তোমরা বাধা দিচ্ছ সম্মানিত উপস্থিতি আরেকটা দিক ছিল এখন তো জুয়া সবাই খেলে ধনীও খেলে দরিদ্রও খেলে ভালো খেলে ভালো বলতে বলে সমাজের অভিযাত্রাও খেলে নামের শুধু পার্থক্য নামের পার্থক্য খাটো যারা পথে ঘাটে খেলে তাদেরকে বলা হয় ওই তাস দিয়ে জুয়া খেলে বাচ্চা ছেলেরা মার্বেল দিয়ে জুয়া খেলে ওই মার্বেল খেলা কিন্তু জুয়া মনে রাখবেন বাচ্চা কাচাদের ওই মার্বেল কিন্তু দেবেন না মার্বেল খেলার মধ্যে যে কটা পারে যে কটার মধ্যে লাগে ওই কটার মালিক হয়ে যায় এটা জুয়ার তালিম আপনি মনে রাখবেন গ্রাম অঞ্চলের চারা খাপড়াতে যে খেলে কাঁঠালের পাতা দিয়ে কাঁঠালের পাতা দিয়ে চারা খাপড়া খেলে জুয়া তালিম যদিও কাঁঠালের পাতার কোনো দাম নাই মূল্য নাই কিন্তু ওর মধ্যে তার আনন্দ পায় যে আমি লাভ করেছি এই যে মানসিকতাটা এটাও জুয়ার ট্রেনিং আপনি মনে রাখবেন এই যে লুডু খেলা বলি ওই খুব হাই ক্লাসের জুয়া না হলেও যদি এর মধ্যে লেনদেন থাকে তাহলে পুরো আরাম কিন্তু যখন আমরা ওর মধ্যে বসে থাকি অকারণে এটা একটা জুয়ার মানসিকতার পয়দা হয় শতরঞ্জ কি নদ্যশির কি যেগুলা হাদিসে এসেছে তার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে দিয়ে যাই একটা হলো নদ্যশির এবং ওই যেটা শতরঞ্জ শতরঞ্জ হল আপনার এই যে কি যেটা দাবা খেলা দাবার মধ্যে হাতি আছে ঘোড়া আছে রাজা আছে উজির আছে নৌকা আছে একেবারে কাগজের মধ্যে বসে সারা দুনিয়া মাফ করে দিচ্ছে হাতি চালাচ্ছে ঘোড়া চালাচ্ছে রাজা আটকে দিচ্ছে নানান সম্পূর্ণরূপে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জুয়া পরিষ্কার কথা এখানে শাইখুল ইসলামে তাই তাইমিয়া বিরাট আলোচনা করেছেন তার ফটো আর চৌত্রিশ নম্বর খণ্ডে এবং বিশ নম্বর খণ্ডে তিনি এভাবে আলোচনা করেছেন এর হারামের তিনটা ভাগ আছে উম্মত মুত্তাফিক ইউনানিমাসলি এগ্রিড যে এই খেলা হারাম কিন্তু হারামের আবার তারতম্য আছে যদি পয়সা দিয়ে খেলানো হয় তাহলে সেটা বড় ধরনের হারাম আর যদি পয়সা ছাড়া খেলানো হয় তাহলে সেটা কম ধরনের হারাম আর যদি এমনি এমনি খেলছি তাহলে সেটা আর একটু কম দামি কিন্তু যারা দর্শক তারাও হারাম কাজে জড়িত অমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যাকে পঞ্চম খলিফা বলা হয় ওমাই বংশের শাসক তিনি অ্যারেস্ট করায় নিয়ে আসলেন পুলিশ যে ধরে নিয়ে আসলেন আসার পরে তাদেরকে দর্শকদেরকে পিটালেন পুলিশ দিয়ে সবাই বললো এদের মধ্যে নকল রোজাদারও আছে একটু তামসা দেখতেছিল ও ওকে আগে মতো কোনো দিনদার মানুষ পরেজগার মানুষ মাসালা জানে না আল্লাযিনা লা ইয়াশহাদুনা জু হারাম কাজ দেখাও হারাম হারাম জিনিস দেখাও হারাম ওরা জানে না ওদেরকে আগে পিটনি দাও যাতে অন্যের জন্য এটা দৃষ্টান্ত হয়ে যেতে পারে মুসলিম শাসকদের এটাই নিয়ম ছিল মদের আসর জুয়ার আসর সেখানে উপস্থিত থাকা হারাম তাস খেলা পাশা খেলা সম্পূর্ণরূপে হারাম দাস সারাদিন পিটাচ্ছে বসে বসে রাজা উজির মারছে তারপরে কি কি কাঠ কোট খেলছে সারাদিন বসে এখন বলবো যে পয়সা দিয়ে খেললাম না তাহলে জায়েজ কিনা যে পয়সা দিয়ে না খেললেও কেন আপনি ওখানে বসে আছেন রকুফ আলী রাজিল্লাহ তালানু রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি দেখতে পেলেন যে একদল লোক কি যে ঘেরাও দিয়ে বসে খেলছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মা হাধি তামাসিলুল্লাতি কি সব কারবার বসে আছো যেখানে কিছু সংখ্যক লোক ঘেরাও দিয়ে বসে নিজের নিচের দিকে তাকিয়ে কোনো কিছুর মধ্যে খেলে সেটা লুডু হোক সেটা তাস হোক বা সেটা আপনার ওই দাবা হোক যে কোনো ধরনের হোক না কেন সেটা প্রাথমিকভাবে হারাম তার মধ্যে যদি পয়সার লেনদেন থাকে সেটা আরো বড় ধরনের হারাম হয়তো বা কেউ কেউ বলবেন যে পয়সার লেনদেন তো হচ্ছে না তাহলে আরাম হবে কেন এখানে কোরআনে কারিমের মধ্যে যেভাবে আছে কতগুলা বিষয় আছে এখানে তাফসিরের বিষয়ের মধ্যে একটু ঢুকে পড়ছে যেটা মুফাসরিনগণ বলেছেন ইমাম কর্তুবি বলেছেন এবনে কাসির বলেছেন এবং শেখুল ইসলাম এবনে তাইমিয়া তিনি বিস্তারিত আলোচনা করেছেন এখানে মদ এবং জুয়ার সাথে অনেকগুলো বিষয় জড়িত শুধুমাত্র পয়সার লেনদেন জড়িত নয় অনেকগুলো বিষয়ে জড়িত সেটা হলো মদ এবং মেসরের মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতার সৃষ্টি করা হয় পয়সা থাকবা না থাক দুই আল্লাহর সিকের এবং সালাদ থেকে ফিরিয়ে রাখো একবার যদি তাসের নেশায় কাকে পায় কখন ক্ষুধা কখন খাওয়া কখন সংসারের কাজ করব কখন অফিস আদালত আর কখন আজান কখন সালাদ ঠিক আছে শয়তানের কথা চালতেছে আল্লাহর সিক্র থেকে এবং সালাদ থেকে এগুলা বিভোর করে রাখে মানুষকে শুধুমাত্র পয়সার লেনদেনের জন্য তা নয় আল্লাহর জিকির থেকে দূর করে রাখে মানুষদেরকে এই জন্য মদ এবং জুয়া হারাম সম্মানিত উপস্থিতি মক্কায় আমি বলছি কয়েকভাবে জুয়া খেলা হতো একটা রাষ্ট্রীয় শাসন বিচারের জুয়া দ্বিতীয় নম্বর হল ভাগ্যের জুয়া আর একটা হলো ভাগ্যের জুয়া যেটা সেটা হলো কোথাও যাবেন বিয়ে করবেন শাদি করবেন কোনো কিছু কেনাকাটা করবেন সেখানেও চলে যেতে হতো জুয়ারুর কাছে জুয়ারুর যদি দেখত যে আমারানি রব্বি একটার মধ্যে লেখা থাকতো আমারানি রব্বি আরেকটার মধ্যে লেখা থাকতো নাহানি রব্বি আরেকটা লেখা থাকলো লেখা থাকলো গোফর তিনটা লেখা থাকতো এটার মধ্যে ভাগ্যের যে জুয়া সেটার মধ্যে আমার আনি রব্বি যদি উঠে গেল আমার রব আমাকে নির্দেশ দিয়েছে চিন্তা করেন খেলছে জুয়া লেখা রাখছে আমার রব আমাকে নির্দেশ দিয়েছে তাহলে চলে যাবে বিয়ে করবে শাদি করবে উঠ কিনবে ব্যবসায় চলে যাবে নাহানি রব্বি যদি উঠে আমার রব আমাকে নিষেধ করেছেন তাহলে বিয়েতেও যাবে না কিনতেও যাবে না বেচতেও যাবে না আর যদি গোফল উঠে গেল তাহলে দ্বিতীয়বার আবার লটারি করবে লটারি করলে যেটা উঠবে সেটাই না হলে নাই ওখানেই বন্ধ থাকবে এই হলো ভাগ্য নিয়ন্ত্রণ আপনারা তো জুয়া বন্ধ করছেন ভালো কথা একশো বার স্বাগত জানাই সেলুট জানাই কিন্তু ওই আংটিওয়ালাদের কি কি করবেন আলাদা জুয়া খেলছে ভাগ্য নিয়ে জুয়া খেলছে এই আংটির জোয়া হলো ওই জোয়া চেয়ে আরো বেশি খারাপ এরা তো প্রকাশ্য লেনদেন করছে ভাগ্য নিয়ে খেলছে না তাকদীরের কথা বলছে না তাকদীরের একমাত্র আল্লাহর কাছে আছে যে সকল লোকগুলো আংটির দোকান নিয়ে বসে আছে অষ্ট ধাতুর পাথর রাজ বর্তনীলা পাথর হাকিক পাথর আরো কত ধরনের পাথর নিয়ে বসে আছে দোকান দিয়ে দিয়ে পত্র পত্রিকায় যেগুলো দেওয়া হচ্ছে মহাজাত অমক অমক এই খবর দিয়ে দেন অমক একেবারে অমক টাঙ্গালিনী অমক তমক নানান কিছু পত্র পত্রিকায় দেওয়া আছে এবং দোকান দিনে আংটি বিক্রি করছে হাজার হাজার শত শত টাকায় এগুলা কি সম্পূর্ণরূপে চুয়া কিচ্ছু নেই পাথরের মধ্যে পাথরের গায়ে বলার কোনো ক্ষমতাই নাই দোকান দিয়ে বসে আছে পাথর বিক্রি করছে ওটাও আরবীয় জুয়ার একটা দিকে এই জুয়া আরো কঠিন জুয়া এবং হারান জুয়া আরব দেশের মানুষের যেটা পয়সার জুয়া লেনদেনের জুয়া করত ওই জুয়া গরিব মানুষে কম করত মানে গরিবেরা ওই জুয়া খেলতে যেত না ধনী মানুষের জুয়া খেলতে চাচ্ছিল তাদের জন্য অত্যন্ত আভিজাত্যের বিষয় আট দশজন ধনী মানুষ মিলে একটা উট কিনতো উট কিনে নিয়ে চলে যেত ওই কাবার ঘরের মধ্যে ওই জুয়ার নেতার কাছে নেতাজি কতগুলা কাঠি লেখে রেখেতেন এক কাঠের মধ্যে লেখা থাকত রান আর এক কাঠের মধ্যে সিনা আর এক কাঠের মধ্যে মাথা আর এক কাঠের মধ্যে এই সেই লেখা সাত আট থেকে লেখা থাকে আর কয়েকটা কাঠের মধ্যে কিছুই না না নট কয়েকজন মিলে দাম শোধ করবেন সাত আটজন মিলে এইভাবে লেখা থাকতো তারপরে জোয়ার কাঠে চলতে থাকত যার নামে যেটা উঠতো সে সেটা নিয়ে যেত অর্ধেক বা অর্ধেকের বেশি এমন থাকতো যা কিছুই উঠত না ওরা থাকতো ফাঁকা কিন্তু আমার আরেকটা অত্যাচার দেখেন যাদের নামে কিছুই উঠবে না ওরাই আবার দামটা সত্য যারা কিছু পাবে ওরা দাম সত্য এই ছিল জুয়ার নীতি আরব দেশের ওই সময় কিন্তু তারা সবাই ধনী মানুষ কিছু মনে করতেন আর যারা এগুলো পেয়ে যেত বস্তুগুলো পেয়ে যেত তারা নিজেরা খাইত আমরা ধনী মানুষ বস্তুগুলো নিয়ে তারা গরিবের মধ্যে বন্টন করে দিত জুয়ার পয়সা কিন্তু আরবের ধনীরা কমই খেত সব বন্টন করে দিয়ে দিত গরিবের মধ্যে কোরআন এই জন্যই বলেছে অফি মানাফিয়াল নাস নাস বলতে এখানে গরিব মানুষ গরিব মানুষের কিছু উপকার আছে কেননা ধনীরা জুয়া খেলে যা পায় তা নিজেরা খায় না গরিবদেরকে বন্টন করে এখন বলো তাহলে তো যাইজ এখনকার যুগের ধনী ধনী লোকেরা সবাই জুয়া খেলবে আর গরিবের মধ্যে যদি বন্টন করে দেয় তাহলে জায়েজ আছে না জায়েজ তো সরকার করেই দিয়েছে যদি লাগে যায় লটারি লটারি লটারি তাই না যক্ষা রোগীদের উপকার করবে হোমো ক্যান্সার রোগীদের উপকার করবে মানুষের কাছে লটারিটা পয়সা তুলবে এনাদেরকেও কিছু দিবেন যদি লাগে যায় এর মধ্যে কেউ টিভি পাবে কেউ হয়তো একটা প্লট পেয়ে যাবে কেউ হয়তো একটা ফ্ল্যাট পেয়ে যাবে এনারাও কিছু পাইলো ওনারাও কিছু পাইলো গরিবের উপকার হল যায় যাচ্ছে না হারামের সম্পূর্ণ হারাম মনের চতুর্দিক হারাম হারাম করবেন তো সম্পূর্ণ হারাম করবেন জুয়া খেলা বন্ধ করতে যায় আবার জুয়া খেলেন না আমি আগেই বলেছি জুয়া বন্ধের পিছনে আবার জুয়া খেলেন না বাহাত্তর সাল থেকে এই পর্যন্ত সংবিধানের ভাষা নিয়েও জুয়া বন্ধ নিয়েও জুয়া খেলা হচ্ছে আমি সাহস করেই বলছি কেন আমি বহুবার পড়েছি চিন্তা ভাবনা করার চেষ্টা করেছি একবার দুইবার পড়ি না এই বিষয়টি কেন হলো না তা নিয়ে বহুভাবে চিন্তা করার চেষ্টা করছি সংবিধানের ভাষা নিয়ে আমি আবার বলছি বাহাত্তর সাল থেকে এই পর্যন্ত রাজনীতিবিদরা জুয়াই খেলে এসেছেন পয়সার জুয়া খেলেন নাই ব্রেনের খেলেছেন একদিক দিয়ে চেয়েছেন যে হ্যাঁ? আবার একদিকে চেয়েছেন বন্ধ হোক আরেক দিক দিয়ে বলে ট্যাক্স পেলে কিছু পাই আর যে সামাজিক তার জন্য কিছু বলতে হয় কিছু বলি এইভাবে কোনদিন কাজ হয় না একটা রাষ্ট্রে রাষ্ট্রের একটা সংবিধান পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে বোধগম্য থাকবে সবাই যেন তার প্রতিটা অক্ষর পরিষ্কার ভাবে বুঝে এমনকি দুর্বুদ্ধ রহস্য সৃষ্টি করেন আপনারা কিছুই না মানুষের ব্রেন আছে বিবেচনা আছে বোধ শক্তি আছে কয়েকজন মানুষ পার্লামেন্টে বসে মনে করবেন না যে সব আপনারা যা করবেন তাই হবে সংবিধানের ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ধারা নিয়ে যা করে রেখেছেন নির্বাচন নিয়ে বহুবার পড়েছি বহুবার পড়েছি আর রেজাল্ট যা দাঁড়ায় তা জুয়া চুরি ছাড়া আর কিছুই না যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আসতে পারেন হ্যাঁ পুলিশ ধরা এনে জেলে ঢুকাতে পারবেন অপদস্থ করতে পারবেন কিন্তু কেউ যদি বুঝতে চান ও বুঝাতে চান আমি বুঝতে চাই বিষয়টা আমার পর্যন্ত যে এই দেশে নির্বাচন হয় আর সংবিধানে ওই কয়টা ধারা যদি থেকে যায় যে দল নির্বাচিত হয়ে পরবর্তীতে তার এই ধারা যতক্ষণ পর্যন্ত অব্যাহত আছে তার ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই আমি যতটুকু বুঝেছি আমি নামবো না তুমি নামা না খেলেছেন এটা রাজনৈতিক মাথা না এটা আমলাতন্ত্রের মাথা আমলাতন্ত্রের মাথা রাজনৈতিক মাথা নয় সম্মানিত উপস্থিতি কাজেই সংবিধানের ভাষাগুলাকে আরো পরিচ্ছন্ন করুন সাফ করুন পরিষ্কার করুন ব্যর্থ কিন্তু ব্যর্থ বলে কিছুই রাখবেন না ইকুই ভোকাল কিছুই রাখবেন না কেন এটা মানুষের জন্য সম্মানিত উপস্থিতি কোরআনের ভাষা পরিষ্কার ইন্দামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু এখন বাধ্য পরিত্যাগ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা মুক্তি পেতে পারো সম্মানিত মুসলিমগণ আপনার ঘরে যদি লুডু থেকে থাকে আমরাও খেলেছি ছোটকালে খেলিনি তা নয় আসালাম আসাইলে অত কিছু হবে না তবে আব্বাস যদি জানতে পারতেন সে কোন ঘরে গ্রামের কোথাও সেখান থেকে ধরে পিটাতেন আমার কাঁধে তারা কালে তো সম্ভব করেছিল না আব্বার যুগও না তাস খেলবে গ্রামের পাড়ার কোন তারায় কোন লোক পিটান খেয়ে ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু সাহস ছিল সঙ্গে পিটিয়ে হাড্ডি গুটি ভেঙে দিতে একদম সমাজে আটক তাস খেলবি মানে তখন তার মা সালা বুঝিনি জুয়া খেলার তো প্রশ্নই উঠে না অন্য গ্রামের কোনো জঙ্গলে গিয়ে হয়তো খেলতে হতো গ্রামে নয় প্রত্যেকটি বড় বলে আমি নিষিদ্ধ কিভাবে করবেন সেটা আমি বলছি আল্লাহ নবীর এই কাজ বন্ধ করতে লেগেছে তেল অসর আল্লাহ নবী আয়াতগুলা সুরা বাকারায় আয়াতগুলা রয়েছে সুরা নেশায় আয়াতগুলা রয়েছে সুরা আল মাহায়দায় শেষ সময় যে আয়াতগুলা নাজিল হয়েছে শেষ সময় আয়াত নাজল হয়েছে মক্কায় তো এই দিকে হাতও দেন নাই মদিনায় গিয়ে ধীরে ধীরে তিন ধাপে মদ হারাম হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা বাইয়্যিন লানা বায়ানান ফিল ওয়াল মাইসির মদ এবং জুয়ার উপরে আল্লাহ পক্ষ থেকে পরিষ্কার আসো আয়াত নাযিল হয় আয়াতের মধ্যে পরিষ্কার বিধান নাই আমাদের দেশে আবার ওইটা না ধারাবাহিক হবে মত বললাম মত বুঝেন না আবার এরকম অর্থাৎ ধারাবাহিক ভাবে হচ্ছে উপর থেকে আয়াত নাজল হচ্ছে মদ তো পান করা অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না ওমর রাজেল তালন ইয়া এই জন্যই বলা হয় সাহাবিগণ সবচেয়ে দিন বেশি বোঝেন তো সালাতের কাছে যাইতে নিষেধ করছে মত তো হারাম হলো না আল্লাহ নেই ওমর অপেক্ষা করো সর্বশেষ ধাপে এসে সুরাল দায় সুস্পষ্ট হয়ে হারাম হয়ে গেল ওমর রাজু বলছেন ইন্তাহেনা ইন্তাহেনা আমরা বাদ দিতে পেরেছি নিষেধাজ্ঞা জারি হয়েছে মদের শাস্তি পরিষ্কার হয়ে না হয়ে গেল সম্মানিত উপস্থিতি আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন আমি তখন আবু তালহার ঘরে মদ্যপান করাচ্ছিলাম নেতৃবৃন্দকে হঠাৎ করে আওয়াজ শুনতে পাচ্ছি আলা ইন্নাল মদ হারাম হয়ে গেছে ওই মুহূর্তে যার হাতে গ্লাস ছিল সে গ্লাস ফেলে দিল যার মুখে ছিল সে ফেলে দিল যার গলায় ছিল গলায় আঙ্গুল দিয়ে ফেলে দিল আর মদের ফান্ড মদিনায় সবাই ভাঙা শুরু করে দিল পরের দিন দেখা গেল মদিনার গলিতে গলিতে মদ নির্দেশ সাপ নির্দেশ পরিষ্কার আপনি আতুরি ধর্ম শিখাও অপরে যদি আপনি নিজে ধর্ম আচরণ না করেন অন্যকে আপনি শিখাবেন কিভাবে এটা তো শিখবে না মানুষ সম্মান অবস্থিতি ঘরে লুডুর মাধ্যমে হয়তো বা কিছুটা হয় এই যে যেটা বলছিলাম আপনাদেরকে দাবা বন্ধ করে দিতে হবে কোন লাভ নেই কতগুলো জিনিস ইসলাম বৈধ রেখেছে ওয়াইদুল আহম্মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল ترهبون به عدو الله وعدوكم وأعدوا لهم ما استطعتم من قوة من رباط الخيل গস্য ঘোড়া ঘোড়া পরিচালনা করা ঘোড় দৌড় শিখা তীরান্দাজে শেখা আল্লাহ নেই বলেছেন লা সাবকা প্রতিযোগিতা চলে না ইল্লা ফি খুফিন ওয়া হাফিন ওয়া নাসলিন তিনটার মধ্যে চলে একটা হলো ঘোড় দৌড় উদ দৌড় তীরান্দাজে বন্দুক পরিচালনা অবৈধ হবে না কিন্তু তীরান্দাজি বন্দুক পরিচালনা যেটার মধ্যে নিশান ঠিক রাখা এবং ঘোট দৌড় উদ দৌড় তীরান্দাজি এই সকল শক্তির সাথে সম্পৃক্ত এগুলা তোমরা শিখো জাতিকে প্রস্তুত করে রাখো কোন ধরনের আক্রমণ আসলে যেন প্রতিরোধ করা যায় কুস্তি খেলা যায় যাচ্ছে লাঠি বাড়ি খেলা যায় যাচ্ছে কিন্তু নিজেরা নিজেরাই করে নয় তৃতীয় ব্যক্তি যদি পুরস্কার দেয় তাহলে সে পুরস্কার নেওয়া যায় আছে এটাকে বলা হয় জল কিন্তু মোরা হানা না যায় দুইজনে নিজেরা নিজের এই পুরস্কার নির্ধারণ করবেন ওটার মধ্যে মারামারি ডেকে যাবে আদাওয়াল বাগদা ছড়ে যাবে তৃতীয় ব্যক্তি যদি কোনো পুরস্কার নির্ধারণ করে সেটা জায়েজ রয়েছে সেটা করতে পারেন এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো যদি এই ঘোড়া ঘোড়াদৌড়ের মধ্যে যদি জুয়া থাকে ঢাকায় আগে জুয়া খেলা হতো রেসকোর্স ময়দানে ভোর মধ্যে সেটা বন্ধ হয়েছে বোধ হয় বাহাত্তর সালে কিংবা তেহাত্তর সালে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা ভালো করা হয়েছে এবং ঘোড় দৌড় বলেন উট দৌড় বলেন তীরান্দাজে বলেন বন্দুকের নিশানা ঠিক করা বলেন কুস্তি বলেন শক্তির খেলা বলেন এবং ফুটবল যদি সালাদ বাদ দেওয়া হয় তাহলে সেটা এই ধরনের শর্ট খেলা শক্তির খেলা যেলা সবই বৈধ করেছে ইসলাম কিন্তু আগামের যেগুলা এই চেরা খেলা মার্বেল খেলা লুডু খেলা দাবা খেলা তারপরে কেসিনো যেটা বলেন সে তো পয়সা দিয়ে খেলছে এই সকল হারাম খেলা সম্পূর্ণ ইসলাম নিষেধ করে দিয়েছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা আপনাদের কাজ দিবেন যুবকদেরকে ছেলেদেরকে কোন জায়গায় মাঠ রেখেছেন প্রত্যেকটা হাউজিং এর মধ্যে লেখা থাকে পুরুষিয়ারের মধ্যে স্কুল থাকবে মাঠ থাকবে খেলার মাঠ থাকবে যখন দেখা যায় হাউজিং হয়ে গেল কোন মাঠ সেখানে নাই ঘরের মধ্যে পোলা পানে বল ঢেলাইলেরা সব ভেঙে চলে ফেলছে গলিগুলো বন্ধ করে দিচ্ছে মানুষ ঘুমাতে পারছে না গাড়ি ঘরে চলতে পারছে না রাস্তায় শুধু আমার একাই চিৎকার বার্তা আর কোন প্রতিপক্ষ করার লোকও নেই বাপরে বাপ মানুষের যে কি স্বভাব হয়ে গেছে কেন তোর মাঠ কোথায় ছেলেরা করবে কি যুবকরা করবে কি তাদের কাজ কি কোথায় যাবে অচল তো করে ফেলেছেন ওরা তাসি পিটবে ওরা জুয়া পিটবে ওরা শুধু মোবাইল না বসে থাকে সত্তর বছরের বুড়াকে আমি দেখে গাড়ির মধ্যে বসে বসে মোবাইল টিপে খেলতেছে কাজ তো দেন কাজ তো দিতে হবে যুবকদেরকে কি কাজ দিবেন দন করাবেন পার্টি করাবেন বিপদ করাবেন মারামারি শিখাবেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কোন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সংসদ নির্বাচন হয়ে গেল ছাত্রদের বহু বছর পরে নির্বাচিত হওয়ার পরে তারা ঘোষণা দিল ধর্মভিত্তিক সংগঠন নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই হয়েছে ধর্মের উপরে নবাব সলিমুল্লাহ আমাদের টাঙ্গেলের নবাব এই নবাব আলী চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানে ডক্টর শহীদুল্লাহকে সংস্কৃতিতে ভর্তি হতে দেওয়া হয়নি সেখানে মুসলমানদের সমস্যা হচ্ছিল মুসলিম নেতৃবৃত্ত দুইজনই দাঁড়িয়ে নবাব সলিমুল্লাহ এবং নবাব নবাব আলী চৌধুরী তারা মুসলিমদের স্বার্থে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন ধর্মীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তোমরা সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে যখন বলে এখানে ধর্মভিত্তিক কিছু করা যাবে না তোমাদের মতো বেইমান তোমাদের মতো গাদ্দার তোমাদের মতো নির্বোধ ছাত্র এই দেশে জন্ম হওয়া ঠিকই হয় নাই তুমি তোমার ইতিহাসই জানো না তুমি কোন বিশ্ববিদ্যালয় তাহলে সেখানে অধর্মই ঢুকাবে অধর্ম মানে কেমামারি করবে কাটাকাটি করবে দুদিন আগে ছিল একটা মারা গেল আবরান নামে কুষ্টিয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু আমার তো এখানে ক্ষুদ্র একটা প্রশ্ন আছে উনিশশো বা সত্তর সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল দুর্বৃত্ত আদম সন্তান আরেকটি নিরীহ আদম সন্তানকে হত্যা করেছে প্রথম হত্যা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো উনসত্তর কি সত্তর সালের আগস্ট মাসের ঘোষণা ছেলেটার নাম আব্দুল মালিক বাড়ি ওই কুষ্টিয়া বিচার করেছেন আপনারা আদমের এই দুর্বৃত্ত সন্তানগুলো যারা উন্মুক্ত মাঠে উনিশশো উনসত্তর বা সত্তর সালের আগস্ট মাসে টিএসসির সামনে ইট দিয়ে গুতে গুতে হত্যা করলো সে কেস কি আপনাদের থানায় আছে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে তারা অপরাধ কি ছিল সেই ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিল মাত্র মুসলিম ছাত্র সেটাকে সহ্য করে নেই আজকে যেরকম তোমরা সহ্য করতে পারতেছ না ধর্ম তোমরা পরাধীন হবে তোমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে আমি আরো আগেই বলেছি দুর্বৃত্তায়ন যদি এরকম হয় নিজের ধর্মের বিরুদ্ধে যদি তোমরা এভাবে অবস্থান নাও নিজেরা যদি এভাবে নিকৃষ্ট অবস্থায় চলে যাও নিজেরা যদি মাথা নত করো নিজেদের ইতিহাস ঐতিহ্য যদি তোমরা ভুলে যাও নিজেরা যদি এরকম পাগলের মতো মদ্য মাতালের মতো কথাবার্তা বলা শুরু করো তোমার এই ভূখণ্ড যে ভিত্তির উপর স্বাধীন হয়েছে সেই ভিত্তিও থাকবে না তুমিও থাকবে না বাসও থাকবে না বাসেও বাঁচবে না আমি অনুরোধ করব এখন বলবে তুমি কোন পার্টি করো আমি বললো আমি কখনো এই কোরবানির চামড়ার পার্টি করি কখনো কুত্তার পার্টি করি কখনো বিড়ালের পার্টি করি কুত্তার পার্টি করো কিভাবে সোহেল বুখারির হাদিসে এসেছে এক বেশ্যা মহিলা কুত্তাকে পানি পান করে জান্নাতে গিয়েছে এটা মানবতা এটা মনুষ্যত্ব কোন পার্টি এটা আমার জানার দরকার নেই প্রধানমন্ত্রী বলেছে আমার পার্টি জানার দরকার নেই কোন দল জানার দরকার নেই যে অপরাধ করবে সে অন্যায় করবে তাকেই ধরতে হবে এবং তাকে এটা ভালো কথা এই জন্যই বলছি কোন কুত্তার গায়ে যে অন্যায় হাত দেওয়া হয় সেই কুত্তার পক্ষই নিতে হবে আমার যেহেতু আমি মানুষ আমি মুসলমান আর এক বিরুদ্ধা বিড়ালকে কষ্ট দিয়ে জাহান নেমে গেছে পানি পান না করি কাজেই আপনি কোন পার্টি মানে মানবতার পার্টি মনুষ্যত্বের পার্টি উনিশশো উনসত্তর সত্তর সালে প্রথম যে কোন করেছে ফাইলটা বের করুন আমি অনুরোধ করব পুলিশ ডিপার্টমেন্টকে এবং গোয়েন্দা বিভাগকে বিচার বিভাগকে যে আদমের সেই প্রথম দুর্বৃত্ত সন্তানগুলা সেগুলার থেকে আপনি শুরু করুন ইতিহাস আড়াল করে গিয়ে হঠাৎ করে আরেক ইতিহাস তো শুরু করা যায় না সময় তো উপস্থিতি আমার বক্তব্য আমি কুটিয়ে নিয়ে আসছি আমি আবার বলছি মদ এবং জুয়া দুটো হলো মানসিকতা এটা হলো ধোকা এটা হলো প্রতারণা ইমাম মালিক বলেছেন যে বাইল গারার যেটা আল গারার যেটা সেটা হলো জুয়া আল গারার আল্লাহ নিয়ে বলেছেন যে এই বেচাকেনি চলবে না সেটা কি বেচাকেনি যে সেটা হলো পুকুরের মাছ বিক্রি করা পানির ভিতরে হাওয়ার উপরে পাখি ভাসছে এটা আমার বাগানের পাখি এখানে এসে বসে আছে এটা আমি বিক্রি করে দিলাম ইমাম মালিক বলেছেন এটা হলো এক প্রকারের কেমার জুয়া পুকুর বিক্রি করছেন আপনি টিকিট বিক্রি করেছেন পুকুরে পুকুরে টিকিট বিক্রি হয় টিকিট বিক্রি করে একশো জন গিয়ে চতুর্দিকে যায় বসে পাঁচ ছয় জনে মাছ পায় আর দশ বিশ জনে খালি হাতে ফিরে আসে একটার প্রকাশ্য জুয়া সাপ জুয়া এই জুয়া আপনারা খেলতে যাবেন না কখনো হারাম শুধু হারাম আপনি মাছ পরিষ্কার ভাবে ধরে ওজন করে কিংবা দেখে শুনে বিক্রি করবেন হাওয়ার উপরে পাখি বেচবেন আর টিকিট দিয়ে তারপরে আপনি পুকুরের মাছ কয়জনে ধরবে আর কয়েকজনে পাবে না বলবেন শৌখিনতা সম্পূর্ণরূপেই জুয়া কাজে আমি আবার দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি জুয়ার কতগুলো দিক আছে জুয়ার ধর্মীয় দিক আছে জুয়ার রাজনৈতিক দিক আছে জুয়ার সামাজিক দিক আছে জুয়ার শিক্ষাগত দিক আছে জুয়ার পয়সার লেনদেনের দিক আছে জুয়ার বেচাকেনের দিক আছে জুয়ার খালি খেলার দিক আছে লুডু বলেন আমি আবার যেটা আমাদের মধ্যে চলে সেটা আমি আবার দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই সেটা হলো আপনি লুডুটা বাড়ি থেকে বন্ধ করেন যদি পোলাপানে খেলে তারপরে ওটা বন্ধ করেন দাবা খেলাটা বন্ধ করে দিতে হবে আপনার আপনার বন্ধ করে দিতে হবে পোলাপনের চেরা খাপটা খেলাটা বন্ধ করে দিতে হবে মার্বেল খেলাটা বন্ধ করে দিতে হবে দাবা খেলা যদিও খুব শৌখিন খেলা বড় বড় লোকেরা খেলেন আমি বলবো শরীয়ত অনুযায়ী এটা হারাম সময় নষ্ট করবেন না বয়স হয়ে গেছে আপনি আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন লা ইলাহা পড়েন আল্লাহ আকবর পড়েন সালাতে যান কোরআন তালাওয়াত করেন বুড়া বুড়ি মহিলারা সারাদিন দাবানে বসে আপনি মরতে হবে না আপনার আমলের হিসাব আছে আপনি কিনে বসে আছেন আবার হাজার হাজার লোক জুয়া খেলা দেখা তামসা দেখতেছে মদের তামসা দেখছে ওই দেখতেছে না এগুলা না যুবকদেরকে কাজ দিন তারা লেখাপড়া করুক তারা দৌহিক কষ্ট করুক খেলাধুলার জাগার ব্যবস্থা করুন তাদেরকে কোরআন হাতে তুলে দিন হাদিস হাতে তুলে দিন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইসলামিয়াতের শিক্ষক নিয়োগ দিন কওমি মাদ্রাসা এম এর সার্টিফিকেট দিয়েছেন কাজ দিন তাদেরকে তাদের মধ্যে যারা শিক্ষিত যারা বোঝে যাদের বোধ আছে ওই হাসিয়ার মৌলবী কিছুই জানে না খালি জানে হিংসা বিদ্বেষ করতে আহলে হাদিসের এই দোষ সালাফিদের ওই দোষ খামাখা খালি এই সেই করে করে যারা বেড়ায় ওরা লেখাপড়া কিচ্ছু জানে না ভুয়া বেউকুয়া করে দল কিছু হিংসুক মনবি ওগুলাকে নিয়োগ দেওয়ার কোনো অর্থ নেই যারা বোঝে বোধ শক্তি আছে জ্ঞান সম্পন্ন সার্টিফিকেট দিয়েছেন মাস্টার্সের ওগুলাকে প্রতি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে নিয়োগ দেন তারা কোরআন পড়াক তারা হাদিস পড়াক তারা নীতি পড়াক তারা আদর্শ পড়াক তারাও কাজে লাগুক ছেলে পেলেগুলা ধর্মীয় ভাবে কলেজে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সর্বত্র তারা জ্ঞান অর্জন করুক তারা কিছু নিয়ে ব্যস্ত থাক এবাদত বন্দিকে ব্যস্ত থাক সমাজ গঠনে ব্যস্ত থাক অনারেবল প্রেসিডেন্ট বলেছেন আমরা অন্যায় করব না অন্যায় করতে দিব না ভালো কথা ওটাই হোক এটা কোরআনের কথা এটা হাদিসের কথা কিন্তু অন্যায় যেন রাজনৈতিকভাবে না হয় সামাজিকভাবে না হয় বিচার বিভাগে না হয় প্রশাসনে না হয় ধরবেন আজকে আসামি খুঁজে পাওয়া যাবে না তিন মাস পরে কুমিল্লায় দেখা যাবে শোন অ্যারেস্ট সোন অ্যারেস্ট আবার কি আপনাকে ক্ষমতা দেওয়া আছে আপনাকে আইন দেওয়া আছে আপনি অ্যারেস্ট করতে পারেন প্রকাশ্যভাবে অ্যারেস্ট করবেন আপনি বিচার বিভাগ কখন নেবেন সে বিধান আপনাকে দেওয়া আছে রাষ্ট্রের সকল দায়ী দায়িত্বের উপরে সোন অ্যারেস্ট আবার কোন গ্যারান্টি প্রকাশ্যে অ্যারেস্ট করবেন প্রকাশ্যে বলে যায় তাদের সামনে পেশ করলাম আসামি খুঁজে পাওয়া যায় না ছয় মাস পরে দেখা যায় আরেক থানায় শোন অ্যারেস্ট এটা জুয়া খেলা না প্রশাসনিক ভাবে জঘন্যতম জুয়া ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে সেই জুয়া খেলতে আছেন আর আপনি দুই তিনটা জুয়া ধরে জুয়া বন্ধ করবেন কিভাবে সময় তো অবশ্যই মহামান্য মহামান্য শব্দটা একটু আপত্তিকর এই জন্য আমি এখানে ইংরেজি বলি অনারেবল প্রেসিডেন্টের যে কথা আমরা অন্যায় করব না অন্যায় করতে দেব না আমাদের ছোট্ট একটি অনুরোধ এখানে আছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যদি কারো ফাঁসি চূড়ান্ত হয়ে যায় আইনের মাধ্যমে সেটা আপনি ক্ষমা করতে পারবেন না আপনি রিভিউ করার জন্য ফেরত পাঠাতে পারবেন এটা শরীয়তের বিধান আছে প্রেসিডেন্ট পারে যে যারা রক্তের দাবিদার তারা যদি ক্ষমা করে অনুরোধ প্রেসিডেন্ট করতে পারবেন এমনকি সৌদি আরবে দেখা গেছে সকল প্রকার আইনের প্রসিডিউট শেষ তরবারি হাতে আছে মসজিদের সামনে হঠাৎ করে তরবারি ঘাড়ের উপরে সরাই নেওয়া হয়েছে রক্তের যারা দাবিদার ওয়ারেশনে বলেছে আমরা ক্ষমা করে দিলাম ঠিক ওই মুহূর্তে পৌঁছে গেছে তলোয়ার উপর থেকে সরে গেছে রক্তের দাবিদার তো অরিষ্ঠা দাবিদার অন্যরা ওনার প্রেসিডেন্ট সেটা ক্ষমা করতে পারেন না যদি নোয়াখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রেসিডেন্টরা দেখি যে এটাকে ক্ষমা করবো মানুষের কাছে ভুল বার্তা দেয় ক্ষমা করবেন আমাকে ভুল বার্তা দেয় অন্যায় বার্তা দেয় মানুষের কাছে রিভিউ করার জন্য আপনি ফাইল ফেরত পাঠান কোটি ঘুরে ফিরে সেটাকে দেখুক কোনো কিছু পারে কিনা রক্তের দাবি তাদেরকে ক্ষমা করার জন্য তারা আহ্বান জানায় তাদেরকে পয়সা টসা দিয়া হলেও মাফ করা শরীয়তের বিধান তুদ্রাউল হুদুদ বিশ্বভাত যদি কোনো ধরনের সন্দেহ উপস্থাপিত হয় কোনোভাবেও যদি একটা খুনির আসামিকে যদি বাঁচানো যায় তো তোমরা বাঁচাইতে পারতে ফাঁসি দিও কিন্তু বাঁচান তো অন্যায়ভাবে নয় সেটা যারা রক্তের দাবিদার তাদেরকে রাজি করাতে হবে পয়সা দিয়ে হোক অনুরোধ করে হাতে দিয়ে পায়ে হোক পায়ে ধরে হোক যেভাবে হোক রাষ্ট্র অনুরোধ করতে পারে সৌদি সরকার অনুরোধ করে ভোবার চাকরির সুবাদে আমি দেখেছি যে তোমরা মাফ করে দাও এত পয়সা নাও আমরাও সহযোগিতা করি রাষ্ট্রের পক্ষ থেকে যদি পারো এমনকি ফাঁসির কাছে আসামি নিয়ে ঢুকানো হয়েছে দড়ি লাগানো হবে এই মুহূর্তে যদি রক্তের দাবি তারা মাফ করে দেয় ফাঁসির দড়ি সরিয়ে নিতে হবে এটা ইসলামিক আইন সেখানে লাস্ট অনুরোধ থাকবে আমরা অন্যায় করব না অন্যায় করতে দিব না কিন্তু রাষ্ট্রের সহযোগিতা লাগবে প্রশাসনের সহযোগিতা লাগবে আর ওটা অনুরোধ করব যে কোনদিন কোন অবস্থাতে রক্তের দাবিদার যতক্ষণ আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যখন ফাঁসির জন্য চূড়ান্ত অর্ডার হয়ে গেছে অ্যাবসলেট লভ মাধ্যমে তখন আপনি ক্ষমা করতে যাবেন না মেহরবানি করে আর প্রধানমন্ত্রী অফিস থেকে যেন কোনো ধরনের ফাইল ওই পর্যন্ত না পৌঁছে সারা দেশে দুর্নীতির বার্তা যায় স্বজন প্রীতির বার্তা যায় আর সর্বোচ্চ মহল থেকে যদি দুর্নীতি এবং প্রীতির বার্তা যায় সেটা পুলিশ দিয়ে সমাজ থামানো যাবে না আল্লাহ নমি লিখেছে তেইশ বছর চলুন আমরা সবাই মিলে রাষ্ট্র ব্যক্তি ধর্ম সবাই মিলে সমাজকে অন্যায় মুক্ত করা অপরাধ মুক্ত করার চেষ্টা করি اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر لعلكم تذكرون ولا ذكره الله تعالى أعلى وأولى وعز وجل وأكرم وحم